ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদের বিচার চাই ব্যর্থতাকে ঢাকতে তারা সাজার গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজাল গণ জাগরণ ভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানার পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদের বিচার চাই শতকরা নব্বই জন মানুষ যেথায় মুসলমান দ্রোহী কথা বলে কিভাবে পায় পরিত্রাণ শতকরা নব্বই জন মানুষ যেথায় মুসলমান দ্রোহী কথা বলে কিভাবে পায় পরিত্রাণ শতকরা নব্বই জন মানুষ যেথায় মুসলমান দ্রোহী কথা বলে কিভাবে পায় পরিত্রাণ মানবে না তা জনগণ চালাও যতই নির্যাতন মানবে না তা জনগণ চালাও যতই নির্যাতন মানবে না তা জনগণ চালাও যতই নির্যাতন দাবি থেকে নড়বে না যদিও তাদের প্রাণ যায় বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই ব্যর্থতাকে ঢাকতে তারা সাজার গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে রামরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজার গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে রামরণ দলীয় ক্যাডার দলের ব্যানার পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই কোরআন বিরোধী আইন করে যাচ্ছ গজব ঘরে ঘরে প্রতিবাদ করতে গেলে গুলি খেয়ে মানুষ মরে কোরআন বিরোধী আইন করে যাচ্ছ গজব ঘরে ঘরে প্রতিবাদ করতে গেলে গুলি খেয়ে মানুষ মরে কোরআন বিরোধী আইন করে যাচ্ছ গজব ঘরে ঘরে প্রতিবাদ করতে গেলে গুলি খেয়ে মানুষ মরে এক মাঘে নয় শীত হবে যে বিপরীত এক মাঘে নয় শীত হবে যে বিপরীত এক মাঘে নয় শীত হবে যে বিপরীত সত্যিকারের দিন বদলে পড়বে ঝামেলায় বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদদের বিচার চাই ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই দাড়ি টুপি দেখলে পরে শরীরে কেন আগুন ধরে মুসলিম না হয়ে তুমি হওনি কেন হিন্দু ঘরে দাড়ি টুপি দেখলে পরে শরীরে কেন আগুন ধরে মুসলিম না হয়ে তুমি হওনি কেন হিন্দু ঘরে দাড়ি টুপি দেখলে পরে শরীরে কেন আগুন ধরে মুসলিম না হয়ে তুমি হওনি কেন হিন্দু ঘরে তোমার বাবার বিয়ে হয়েছে মোল্লা দিয়ে তোমার বাবার বিয়ে হয়েছে মোল্লা দিয়ে তোমার বাবার বিয়ে হয়েছে মোল্লা দিয়ে আবার ঠিকই লাগবে তাকে মরার পরে জানা যায় বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোর তাদের বিচার চায় ব্যর্থতাকে ঢাকতে তারা সাজানো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজানো গণ জাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই কঠিন করে আইন করো নাস্তিকদের আগে ধরো আলেম ওলামার এই মনের দাবি পূরণ করো কঠিন করে আইন করো নাস্তিকদের আগে ধরো আলেম ওলামার এই মনের দাবি পূরণ করো কঠিন করে আইন করো নাস্তিকদের আগে ধরো আলেম ওলামার এই মনের দাবি পূরণ করো রাজপথ তারা ছাড়বে না নাস্তিকের কাছে হারবে না রাজপথ তারা ছাড়বে না নাস্তিকের কাছে হারবে না রাজপথ তারা ছাড়বে না নাস্তিকের কাছে হারবে না জীবন দিয়ে হলেও তারা যথাযথ বিচার চায় বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো গণজাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজালো বেতন ভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই ব্যর্থতাকে ঢাকতে তারা সাজাল গণজাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ ব্যর্থতাকে ঢাকতে তারা সাজাল গণজাগরণ বেতনভুক্ত নাস্তিকেরা অনশন করে আমরণ দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় দলীয় ক্যাডার দলের ব্যানারে পরিচালনায় ঘৃণা করি নিন্দা জানাই নাস্তিকদের রক্ষা নাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই